بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু والذاريات ذروا فالحاملات وقرا فالجاريات يسرا فالمقسمات أمرا إنما توعدون لصادق কসম ঝঞ্ঝা বায়ুর অতপর বোঝা বহনকারী মেঘের অতপর মৃদু চলমান জলযানের অতপর কর্মবন্টনকারী ফেরেস্তাগণের তোমাদেরকে প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য وإن الدين لواقع والسماء ذات الحبك إنكم لفي قول مختلف يؤفك عنه من أفك قتل الخراصون الذين هم في غمرة ساهون يسألون أيان يوم الدين ইনসাফ অবশ্যম ভাবি পথবিশিষ্ট আকাশের কসম তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ যে ভ্রষ্ট সেই এ থেকে মুখ ফেরায় অনুমানকারীরা ধ্বংস হোক যারা উদাসীন ভ্রান্ত তারা জিজ্ঞাসা করে কেয়ামত কবে হবে يوم هم على النار يفتنون ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون إن المتقين في جنات وعيون যেদিন তারা অগ্নিতে পতিত হবে তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিলে আল্লাহ ভীরুরা জান্নাতে ও প্রশ্রবনে থাকবে آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم এমত অবস্থায় যে তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন নিশ্চয়ই ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ তারা রাতের সামান্য অংশেই নিদ্রা যেত রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত এবং তাদের ধন সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون বিশ্বাসকারীদের জন্য পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে এবং তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি অনুধাবন করবে না আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুতি সবকিছু নভমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তার কসম তোমাদের কথাবার্তার মতোই এটা সত্য هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون আপনার কাছে ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল সালাম তখন সে বলল সালাম এরা তো অপরিচিত লোক অতপর সে গৃহে গেল এবং একটি ঘৃতে পক্ক মোটা গোবৎস নিয়ে হাজির হল সে গোবৎসটি তাদের সামনে রেখে বলল তোমরা আহার করছো না কেন